বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সুস্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনারা দেখছেন আখলাকুন্নবী সাল্লাহ আলাইসাল্লাম বা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আলোচনা করে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনের বিভিন্ন দিকের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনের শেষ দিনগুলো মৃত্যুকালীন আচরণ বা শেষ বিদায়ের সময়ে সব অবস্থা তাঁর ছিল সেই সব আচরণ থেকে আমরা কি শিখতে পাই এবং কি হেদায়ত লাভ করতে পারি সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপিত করা হবে আমাদের এই অনুষ্ঠানে আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমরা আলোচনার পূর্বে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিব আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মুজাফর বিন মোহসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মুসলেহুদ্দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ লুকমান হোসেন আমরা এই আলোচনা থেকে আজকের এই বিষয় থেকে যে বিষয়টা উপলব্ধি করার প্রয়াস পাব তা হলো যে একজন মানুষ তার জীবনের শেষ ক্ষণে বিদায় বেলায় কীরকম আচরণ করে থাকে কীরকম আচরণ করা উচিত এবং তার কিছু বলার থাকলে তা কীভাবে বলার দরকার এবং কি বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে বিশেষ করে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এই সময়ে উম্মতের জন্য মানব জাতির জন্য মানবতার জন্য কি রেখে গেছেন তার আচরণগুলো কেমন ছিল সেই বিষয় থেকে আমরা কি হেদায়ত লাভ করতে পারি এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় থাকবে আমি প্রথমেই শেখ মাদানিকে অনুরোধ করব যে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই মৃত্যকালীন যে অবস্থা ছিল যে আচরণগুলো আমাদের সামনে এসেছে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বলার জন্য বিসমিল্লাহ রহমান রহিম ইন্দ আলহামদুলিল্লাহ নাহমদহু অনুসাল্লি অনুসাল্লিম আল্লাহ রসুল করিম আম্মাবাদ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের নবতের পাওয়ার পর থেকে নিয়ে শুরু করে তিনি দুনিয়া থেকে তিরোধান হওয়ার আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কুল কায়নাতের মুসলিম মিল্লাতের জন্য সকলের জন্যই তিনি আদর্শ ছিলেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিদায়ের ঘোষণা যখন শুনলেন তখন মেম্বারের উপর বসে খোদবায় জানিয়ে দিলেন যে আল্লাহর একজন বান্দাকে আল্লাহ এখতিয়ার দিলেন যে তুমি দুনিয়ায় থাকবে না আমার কাছে চলে আসবে ঘোষণা পেলেন নাকি বুঝতে পারতেছেন যে আমার শেষ সময় চলে আসছে যখনই ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত এই আয়াত নাজিল হয়ে গেল বুঝতে পারলেন যে আমার এরকম পারলেন জি যে এরকম আল্লাহ পাকের ইঙ্গিতেই তিনি জানালেন যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন দুনিয়ায় থাকার অথবা আল্লাহর কাছে চলে যাওয়া তো তিনি আল্লাহর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিজের বিদায়ের ঘোষণাটা তিনি এভাবে দিলেন যারা বুঝার তারা বুঝলেন যারা বুঝার নয় তারা একটু দেরিতে বুঝবেন এখান থেকে আমরা রসুল্লাহ সাল্লামের একটি অনুপম একটা আদর্শ পেলাম তার আচরণগত আদর্শ যে একটা দুঃখের খবর চট করে যাদের ধারণ ক্ষমতা নেই তাদের কাছে পৌঁছাতে হয় না খুব আস্তে করে পোলাইটভাবে পৌঁছায় দিলে সহনশীল মাত্রায় সহনশীল মাত্রায় যাতে যারা কঠিন ধৈর্যশীল সাথে সাথে বুঝে ফেললেন আবু বাখানের সিদ্দিক রাজি আল্লাহ কানতে লেগে গেলেন এইভাবে তিনি তার বিদায়ের ঘোষণাটা কাছে প্রচার করলেন এরপরে তিনি যখন অসুস্থ হলেন শয্যাশায়ী হলেন তখন বারবার সালাতের তাগিদ করলেন একজন মানুষের জীবনে যে সালাত একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং এ সারা যে ইসলামে থাকা যায় না তার প্রতি তিনি ইঙ্গিত দিলেন বাড়িতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর ছেলে আব্দুর রহমান রাজি আল্লাহ তালাহু মেসওয়াক হাতে নিয়ে ঢুকলেন তাকিয়ে থাকলেন অনেকক্ষণ মা এশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা বুঝতে বুঝতে পারলেন মা এশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নীরব ভাষা ব্যথাতুর ভাষা বিদায়ের শেষ বেলায় সেই অন্তর থেকে নির্গত সেই করুণ ফরিয়াদ ও আর্তনাদ আজ মেসাকের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত আমি করতে পারছি না সেদিকে ইঙ্গিত পেরে মা মায়াশা সিদ্দিকা বুঝলেন বোঝার পরে মেসাকের ব্যবস্থা তিনি করে দিলেন আব্দুর রহমানের কাছ থেকে আব্দুর রহমান তো ওনারই ছোট ভাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তার কাছ থেকে মেসাকটা নিলেন মেসাকটা নিয়ে ভাঙলেন ভাঙা চিবায়া চিবিয়ে দিলেন শেষ পর্যন্ত স্ত্রীর প্রতি কি সুন্দর কমল আচরণ মৃত্যুর সজ্জায় সাহিত হওয়া সত্ত্বেও এটা দুটা দিক আছে স্ত্রীর সাথে আচরণ এখানে ওইটা দিয়ে মেসওয়াক করলেন এবং আয়সারাদিল্লাহ তালা থুত নিয়ে আমার বুকের মধ্যে মাথা রেখে মারা গেলেন আয়সারাদিল্লাহ তালা গর্ব করে বলতেন যখন আল্লাহ নবী মারা গেছেন তখন আমার থুতু আল্লাহ নবীর মুখের থুতু গেছে <laughs> থুতু ছিল ধন্যবাদ শেখ মাদানিকে যে আমাদের যে বিষয়টা আমাদের সবার জন্য উনি উপস্থাপন করেছেন আলোচনার মাধ্যমে যে মহানবী সাল্লাহ ইসলাম তার এই শেষ বেলায় যেসব আচরণগুলো করেছেন এই আচরণগুলো আমাদের জন্য একটা শিক্ষা এবং অত্যন্ত পালনীয় এবং এর ভিতরে যেমন একটা মানুষের পুত পবিত্রতা প্রকাশ পাচ্ছে ঠিক তেমনি এটা ইবাদতের মধ্যেও গণ্য হচ্ছে এবং এর মাধ্যমে একটা সুন্দর পরিবেশ বিরাজিত এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো যে যে কোনো খবর কারোর কাছে যখন আমরা প্রকাশ করব সেই সময়ে যে যারা যাদের কাছে খবরটা দিব তাদের ধারণ ক্ষমতা তাদের সহনশীল মাত্রা সেটা আমাদের একটু বোঝার বা বিবেচনায় রাখার দরকার তো আমরা এই পর্যায়ে শেখ মুজাফর বিন মোহসিনের কাছে জানতে চাইব যে হুজুর সাল্লাহ ইসলাম শেষ জীবনে মহানবী সাল্লাহ ইসলামের শেষ জীবনে উনি ধারাবাহিক বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন তো এ সময়ে উনি ওনার দৈনন্দিন যে কাজ উনি করতেন ওনার চরিত্রের যেই বিষয়গুলো যে উনি নিয়মিত নামাজ আদায় করতেন নিয়মিতভাবে অন্যান্য যেসব কাজগুলো করতেন সেই সব কাজগুলো কিভাবে সম্ভব হয়েছে সে বিষয়ে আমাদেরকে একটু আলোচনা করবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা আসলে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ জীবনে শেষ মুহূর্তের কিছু আদর্শ দেখতে পাই তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো তিনি যে সর্বদা জামাতবদ্ধ সালাত আদায় করতেন তিনি মৃত্যুর সময়ও যখন মসজিদে যেতে পারছেন না আর অসুস্থতার কারণে ঠিক দেখা যাচ্ছে যে দুইজনার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে তিনি মসজিদের দিকে গেছেন এখানে আরও কিছু বিষয় আছে একদিন যেতে পারলেন না এখানে একটা আনুগত্যেরও বিষয় আছে একদিন মসজিদ যেতে পারলেন না বললেন আবুয়া করে যেন ইমামতি করবেন এখানে আমরা গুরুত্বের দিকে বলতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল জামাত ছাড়া তিনি সালাত আদায় করতেন না জামাতে আদায় করতেন আর একটা বিষয় শেষ মুহূর্তে যে কথাটা বলছেন একসঙ্গে যে স্ত্রীর প্রতি যে তার মহব্বত শেষ কথা ছিল আসলাত ওমা মালাকাত আইমান তোমরা সালাতের প্রতি যত্নবান হও এবং তোমাদের স্ত্রীদের সম্পর্কে যত্নবান হও আর আরেকটা এখানে মানে দায়িত্ব সচেতনতাটাও আমরা আনতে পারি আনতে পারি জি জি তিনি যে ইমাম তিনি যেতে পারছেন না তো কে ইমামতি করবেন বলে দিচ্ছেন বলে দিচ্ছেন ওখান থেকে হ্যাঁ, থেকে বলো দায়িত্ব সচেতনতা দায়িত্ব সচেতনতা জি জি এই বিষয়ে এখানে আরেকটা বিষয় যোগ করা যায় মৃত্যু যদি বুঝতে পারেন যে আমার শেষ হয়ে যাচ্ছে যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন যে আয়াতটি নাজুল করেছেন যদি এটা শেষ আয়াত না আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম এই আয়াতটি যখন নাজিল হয় তখন আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আর এই ভাষণের পরে বেশি দিন তিনি বেঁচেও ছিলেন না এটাই সমগ্র জনতার সামনে এটাই ছিল তার শেষ ভাষণ এই ভাষণগুলোতে কিছু বিষয় লক্ষ্য করা যায় যে আল্লাহ রাসুল যেন শেষ কথা বলতে যাচ্ছেন আবার আপনার কাছে ফিরে আমাদের সময় এসেছে একটু ছোট্ট বিরতিতে যাবার আমরা বিরতির পরে ইনশাল্লাহ আবার ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার রাত এগারোটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হল সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তফায় রমজান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা ডক্টর মুসলের কাছে বিষয়টা জানতে চাইছিলাম যে কেউ যদি তার জীবনের এই বিষয়টা জানতে পারে বিদায় বেলার সময়ক্ষণ সম্পর্কে অনুভব করতে পারে তাহলে কিভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সে বিষয়ে আমাদেরকে ভালো মানুষের দেখি মৃত্যুর সময় কতগুলো জিনিস চিন্তা করে আমার সন্তানের কী হবে ভবিষ্যতে আমার ধন সম্পদ কী আছে কীভাবে সংরক্ষণ করা যাবে কোন কোন জায়গায় আমি যে প্রভাব নিয়েছিলাম ভবিষ্যতে আমার সেই প্রভাবের কি হবে এগুলো চিন্তা করে এর উপর চিন্তা করে দেখা যায় অনেকেরই মাল সম্পদ ধন পৃথিবীর সুইস ব্যাংক থেকে শুরু করে পৃথিবীর কত ব্যাংকে যে কি পরিমাণ পড়ে আছে নিজের নামে ছেলের নামে মেয়ের নামে বউয়ের নামে কত তার কোনো সীমা পরিসীমা নেই সেগুলা পরে বাইর হয় আমি মরে যাচ্ছি তাহলে আমার পরবর্তী প্রজন্ম এই মাল ধন সম্পদ প্রভাব প্রতিপত্তিতে আবার ফিরে আসতে পারবে কিনা সেই জন্য কী কী কাজ করে যাওয়া যেতে পারে এই আইনগতভাবে যেন আমি মরার পরে ধরা না খাই বা সন্তানের ধরা না খায় এই জন্য কোন কোন জায়গায় আমার প্রভাব বিস্তার করতে হবে আমরা দেখি পৃথিবীতে এটাই কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কি করলেন মৃত্যুর আগের দিন রবিবার সেদিন সোমবার ইন্তেকাল করেছেন সেদিন তার সকল দাস তিনি আজাদ করে দিলেন একটাও রাখেন নাই তিনি পরিষ্কার দাস আজাদ দ্বিতীয় কাজ যেটা ছিলেন ঘুরে ফিরে দেখা গেল সাতটা দিনার আছে ঘরে সাথে সাথে তিনি দান করে দিলেন তারপরে গম এনেছিলেন তিনি এই নিজের যুদ্ধাস্ত্র বন্ধক দিয়ে হুদির কাছ থেকে তিরিশ সা চুরাশি কেজি পঁচাশি কেজির মতো এই ঋণ ছিল তার এবং লাস্ট যেটা সেটা হলো ওই রাত্রে যে তিনি বাতি জ্বালিয়েছেন সেই বাতিটাও ইহুদির থেকে তেল কর্য করে আনা ছিল কিন্তু মানুষের কাছেও হাত পাতেন নাই বায়তুল মালেও তিনি হাত দেন নাই এবং সর্বশেষ কথা যেটা সেটা বলেছেন স্ত্রীদের মধ্যে যে ন্যায় বিচার স্ত্রীদের কাছে অনুমতি নিয়েছেন যে আমি অসুস্থ আমি কার ঘরে থাকবো আমি আশার ঘরে থাকতে চাই স্ত্রীরা অনুমতি দিয়েছেন আমাদের কোনো আপত্তি নাই উনি পারতেন নিজের থেকে করতে কিন্তু শেষ মুহূর্তে স্ত্রীদের মধ্যে আদল করে গেছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসার করে তিনি গেছেন তারপরে ধন্যবাদ ডক্টর মুসলে আপনি একটি মূল্যবান তথ্য আমাদেরকে দিয়েছেন যে যখন কেউ তার মৃত্যুর কথা জানতে পারে তখন মৃত্যুর জন্য তার পূর্ব প্রস্তুতি যা গ্রহণ করার দরকার সেটা সবার গ্রহণ করা নর্মালি মানুষের হয়ে থাকে মানুষ জীবনে তা ঘটেনি যা ঘটছে সেটা হলো যে হকুকুল ইবাদ যে মরে গেলে যে জিনিসটা আর মাপ নেওয়ার কোনো সুযোগ থাকবে না যেই পরিশোধটা আর করার সুযোগ থাকবে না মানুষ মানুষের কাছে যদি কোনো পাওনা থাকে বা অন্য কেউ যদি আমার কাছে কিছু পায় সেটা আমি পরিশোধ করবো এই জীবিত থাকা থাকাকালীন যে কোনো বিষয়ে পাওনা দাও না প্রভাবের হোক প্রতিপত্তির হোক সব ক্লিয়ার ক্লিয়ার করে পরবর্তী কোন তার নাতি বা জামাইকে তিনি বলে যান যে আমার পরে ওদেরকে বানায় গেলাম আমার প্রতিনিধি হিসেবে চালাবে আপনার এই আলোচনার সূত্র ধরেই আমরা শেখ মাদানির কাছে যাব যে মানুষ তার জীবনের শেষ সময়ে এই যে কিছু রেখে যেতে চায় ওসিয়ত করে যেতে চায় গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি তার কাছে থাকে সাধারণত আমরা দেখি যে কেউ জমি জমা টাকা পয়সা উমুক কে দিও এইভাবে ওসিয়ত টসিয়ত করে যেতে মহানবী ইসলাম তার এই শেষ সময়ে যে ওসিয়ত বাণী রেখে গেছিলেন কি গুরুত্বপূর্ণ এরকম বিষয় ছিল যে বিষয়টা আজও পর্যন্ত খুব প্রয়োজন কেমত পর্যন্ত প্রয়োজন হবে এইরকম একটা কি বিষয়ে ওসিয়ত করেছেন বা ওসিয়ত করেছিলেন কিনা তার চরিত্রের ধন্যবাদ আপনাকে নবী সাল্লাহ সাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্তে যে কথাগুলি বলতেছিলেন তা ছিল প্রথমত তিনি বলছিলেন যে নাহনু আমরা নিজেরাও ওয়ারিস হই না উত্তরাধিকারী হই না আবার কাউকে উত্তরাধিকারী করি না মা তারাকনা সাদাকা না মা তারাকনা সাদাকা যা কিছু রেখে গেলাম সব সাদকা হিসাবে দুনিয়াতে রেখে গেলাম সেটাই সাদকা হিসাবে গণ্য হবে এরপর তিনি আরো বললেন আসসালাতু আসসালাতু ওমা মালাকাত আইমানুকুম সালাতের প্রতি তোমরা গুরুত্ব দাও তোমাদের অধীনস্থ দাস দাসী এবং কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে তোমরা সজাগ ও সতর্ক হও মানে আজকে এই জিনিসটা যে আমরা দেখি যে গোটা বিশ্ব চলছে কেউ কারো অধীনে কেউ কারো অধীনে কেউ কারো অধীনে বাই রোলিং এইভাবে চলছে এই একটি কথার উপর যদি আজকে গুরুত্ব দেওয়া হয় আমল করা হয় তাহলে গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় একটি সালাদ যদি কায়েম করা হয় তাহলে তারা পৃথিবী শান্তি দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমিও ডানের মুসল্লিও শান্তিতে থাকো বামের মুসল্লিও শান্তিতে থাকো শান্তির বারতা রসুল্লাহ সাল্লাম শেষ মুহূর্তে সালাতের দৃশ্য দেখে হেসে ফেললেন হাদিস আছে মুসকি হাসি দিলেন সাহাবিদের নামাজ পড়া দেখে তিনি এত চমৎকার হাসি দিলেন যে তার চেহারা উজ্জ্বল হয়ে গেল হাসিটা দেখে এবং তিনি আরো বললেন লান আল্লাহুল ইয়াহুদা ওয়া নাসারা ইহুদি নাসারাদের উপরে লানত বর্ষিত হোক তারা তাদের নবী রাসুলদের কবরকে মসজিদ বানিয়েছে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি একটা হলো সুরায় ফাতেহায় বলা হয়েছে গাইরিল মকদুব আলিহিম আল্লাহ দোয়াল্লিন এই মাকজুব এবং জোয়াল্লিন মাকজুব হলে ইহুদি আর জোয়াল্লিন হলো নাসারা এই দুই জাতি থেকে উম্মতকে রসুল সাল্লাম সজাগ করেছে মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যেন উম্মতকে সজাগ করে যাচ্ছেন যে এদের থেকে তোমরা সজাগ থাকো এদের আচরণ থেকে সজাগ থাকো এদের কার্যক্রম থেকে সজাগ থাকো এদের খেদা ও মাকার থেকে এদের ধোকা এবং জাল থেকে তোমরা সজাগ থাকো উম্মতকে যেন তিনি শেষ ওসিয়ত এটাই করতে চাচ্ছেন যে এরা তোমাদের সাথে মিশে তোমাদের নানা হক ক্ষতি করতে পারে যেমন যে দেখুন মসজিদ তো ভাঙার দরকার নেই মসজিদের মধ্যে কবর ঢুকাই দিলেই তো নামাজ শেষ হয়ে গেল নামাজ কবুল হবে না বাস এইভাবে তোমাদেরকে এমন এখানে যে দুইটা কথা আপনি বলছেন যে ইহুদি নাসারাদের উপরে অভিশাপ এবং কেন নাসারা জাতির কথা বলা একটা জাতির অনেক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে অনেকগুলো কার্যক্রম থাকতে পারে সেখানে কিন্তু একটা বিশেষ কাজকে তার ব্যাখ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে এই বিশেষ কাজটা আমার তো মনে হয় যে ওই বিশেষ কারণটাই আসল যে ওই কারণে যারা পতিত হবে অথবা ওই কাজটা যারা করবে ওরাই আসলে অভিশাপের অভিশাপের অন্তর্ভুক্ত হবে কারণ আজকে দেখুন যে সেই বিষয়ে আপনি একটু আমাদের বলেন সালাদকে নষ্ট করার জন্য আজকে কি রকম চেষ্টা চলছে মসজিদ ভিত্তিক গোরস্থান আর গোরস্থান ভিত্তিক মসজিদ মসজিদ ইহুদি নাসারারা মুসলমানদের মসজিদ ভাঙতে আসবে না বাস মসজিদের ভিতরে ইহুদি নাসারাদের আচরণ অনুযায়ী মসজিদের জমিতে কবর হয়ে গেলেই তখন কি হবে তার নামাজটা বাতিল হয়ে যাবে এবং ওলামা একরাম তারা একমত যে কবরওয়ালা মসজিদে নামাজ হবে না কবর যদি আগে হয় আর মসজিদ যদি পরে হয় তো মসজিদ ভেঙে সরিয়ে নিতে হবে আর কবর যদি পরে হয় মসজিদ যদি আগে থাকে তাহলে কবরের হাড্ডি তুলে সেখান থেকে অন্যত্র দাফন করতে হবে তো এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এবং মা এসা সিদ্দিকার আদি আল্লাহ তালা বলছেন যে বাটির ভিতরে পানি ছিল সেই ঠান্ডা পানিতে বারবার হাত চুবিয়ে তিনি মুখমণ্ডল বারবার মুছতেছিলেন বলতেছিলেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমি ডক্টর মুসলিকে শাইখের কথার উপরে ভিত্তি করে একটু জানতে চাচ্ছি যে উনি যেটা বললেন যে যে কবরগুলোকে মানুষ পূজা করতে শুরু করবে এটাকে কবর পূজার অনিষ্টতা দিকে ইঙ্গিত করা হয়েছে কিনা হ্যাঁ, ইঙ্গিতটা কিরকম এবং এতে কি ক্ষতি হচ্ছে বা হতে পারে এই ব্যাপারে একটু কথা বললে আমরা আবার কাছে তারা তাদের নবীদের কবরকে এবাদতখানা বানিয়ে নিয়েছে মসজিদ বানিয়ে নিয়েছে আমার কবরকে তোমরা এবাদতের জায়গা বানিয়ে নিও না মসজিদ বানিয়ে নিও না বিভিন্নভাবে তিনি নিষেধ করেছেন মোসনাদ আহমদের হাদিস বখারিতে আর সমার্থক হাদিস রয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মদের একেবারে বিগতে বিগতে হাতে হাতে মানে অনুসরণ তোমরা যাবে তারা যদি গুলের গর্ত ঢুকে পড়ে সেখানে প্রশ্ন করা হলো যে আল ইয়াহুদ সারা ইহুদিন সারাদের কথা বলছেন আল্লাহ ফামান কার কথা বলবো আমি তাই বলে সাথে আমাদের কিন্তু সম্পর্ক কিন্তু অনেক থাকতে পারে বৈজ্ঞানিক সম্পর্ক থাকতে পারে রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে বহু সম্পর্ক থাকতে পারে ধর্মীয় বিষয়ে কোনো সাথে আপোষ নাই ধন্যবাদ বিভাজন ডক্টর মুসলে আমরা আবার মাদানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ইমান তো ধ্বংসর যতগুলি কারণ তার ভিতরে এই যে সেরেক ও বেদাত সেরেক চলে পিছনের দিকে আর বেদাত চলে সামনের দিকে সেরেক পিছনের সমস্ত আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় আর বেদাত সামনের আমলকে নষ্ট করে যে আমলের ভিতরে বেদাত ঢুকে সেই আমলকে নষ্ট করে দেয় এটা তো মারাত্মক জিনিস যারই ফলশ্রুতিতে শেষ শেষ জীবনের শেষ পর্যায়ে সে নবী সাল্লাহ সাল্লাম কঠিন মৃত্যুর যন্ত্রণা এদিকে হাত ভিজাচ্ছেন মুখে নিচ্ছেন তার ভিতর দিয়েও কথাগুলি তিনি বলে যাচ্ছেন উম্মতকে সতর্ক করার জন্য এখানে আরেকটা বলছেন যে আমার জীবনে আমি কোনো মানুষের মৃত্যুর কষ্ট দেখলে এটাকে খুব খারাপ মনে করতাম মনে মনে ভাবতাম যে লোকটা বোধহয় খারাপ মানুষ কিন্তু রসুল আসলামের যখন মৃত্যুর সময় কষ্ট হলো বারবার মুখমণ্ডল ভিজাচ্ছিলেন দুনিয়া এবং জান্নাতের বিবি যাকে তিনি সিদ্দিক রাজি আল্লাহ তালান আনহু তুলে দিয়েছিলেন ছয় বছর বয়সে বিবাহ হয়েছিল নয় বছর বয়সে ঘর সংসার শুরু হয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহাকে বিধবা করে তারই বুকের উপর মাথা রেখে নবী সাল্লাহ সাল্লাম কুল কায়নাতের সকল মুসলিম মিল্লাতকে শোক সাগরে বাসিয়ে ধন্যবাদ বিদায় হয়ে গেলেন আবার ফিরে আসব তো আমরা আজকের আপনাদের যে আলোচনা এই আলোচনা থেকে আমার কাছে আমাদের সবার কাছে বিশেষ করে পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে মৃত্যুকালীন সময়ে বিশেষ কিছু আচরণ আছে যেটা প্রত্যেকটা মুসলমানের পালন করার দরকার বিশেষ করে মৃত্যুর প্রস্তুতি মানুষের সবসময় নেওয়ার দরকার এবং বিশেষ করে জীবনের সব সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটা হলো সালাদ যে মানুষের সালাদ যদি নষ্ট হয়ে যায় সালাতে যদি কেউ অবহেলা করে তাহলে তার জীবনের শেষ পরিণামটা খুব ভালো হবে না তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো যে যেভাবেই হোক তৌহিদ যাতে তার নষ্ট না হয় ইমান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 ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত না জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাজাইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায়